দাব আমলা লাহম কি বানিয়েছে আশাবাদী বানিয়েছে এই যে শয়তানে তাদেরকে করলো তারা এরতে তাদের শিকার হইল কিভাবে জালিকা ওইটা হলো এইভাবে যে এই লোকগুলো তারা মুখ দিয়ে এ কথা বলেছে কাদেরকে যারা আল্লাহর নাজেল করা বিধানকে কি করে না পছন্দ করে না তাদেরকে এই লোকগুলো বলেছে কিছু বিষয়ে আমরা তোমাদেরকে মেনে নিব ইতাআত কিছু বিষয়ে আমরা তোমাদের করবো এবাদত এবাদতবন্দিগি করার ক্ষেত্রে এটা আজ করবো রসুল সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই তরিকা নিয়ে আসতে সেই তরিকা কিন্তু রাষ্ট্র চালানোর ক্ষেত্রে তোমরা যেই তরিকা বলবা সেই তরিকার অনুসরণ করবে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা যেই তরিকা কি করবা গ্রহণ করবা যেই তরিকা আমাদেরকে অবলম্বনের জন্য নির্দেশ দিবা সেটার অনুসরণ করবো অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে তোমরা যেই তরিকা দেখাবে সেই তরিকা আমরা অনুসরণ করব বিচার আদালত এইগুলো সম্পন্ন করার ক্ষেত্রে তোমরা যেই তরিকা দেখাবে সেই তরিকা আমরা অনুসরণ করব কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করব মানব কিছু বিষয়ে আমরা জাতিসংঘের এজেন্ডা কি করব বাস্তবায়ন করব আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের নীতি আমরা কি করব প্রতিষ্ঠিত করব সব বিষয়ে না কিছু বিষয়ে কিছু বিষয়ে আল্লাহর নাজেল করা বিধানকে যারা পছন্দ করে না তাদেরকে এই কথা বলা যে কিছু বিষয়ে আমরা তোমাদেরকে কি করব অনুসরণ করব এতাত করবো এটা হলো এরতেদাত এটা হলো কি এরতেদাত আর এই এরতেদাদের ফল কি আল্লাপাক ঘোষণা করতেছেন ফেরেশতারা তাদের মুখে এবং আঘাত করতে করতে তাদের আত্মা কি করবে হরণ করবে আঘাত করতে করতে আত্মা হরণ করবে এই লোকগুলো আল্লাহ পাকের অসন্তুষ্টির বিষয়টাকে অনুসরণ করেছে আর আল্লাহর সন্তুষ্টিকে অপছন্দ করেছে কিছু বিষয়ে আল্লাহকে মানার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় না কিছু বিষয়ে যে আল্লাহকে আল্লাহর মান্যতা বাদ দিয়ে আল্লাহর শত্রুদেরকে মানতেছে এটার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট তাদের উপর সম্পূর্ণই ইত্তাবাউ মা তাদের আমল সমূহ ধ্বংস করে দিয়েছেন এবাদত বন্দিকে যে তারা করেছিল কার তরিকায় মোহাম্মদ সাল্লামের তরিকায় শরীয়তের তরিকায় এই আমল বাদ জাহিরিভাবে যে আমলগুলো হয়েছিল সেই আমলগুলো কি হয়ে গেছে বাদ হয়ে গেছে তাদের আমলগুলো বাদ হয়ে গেছে আর এমন গুণা কোন গুণা যেটা দ্বারা কি হয়ে যায় অন্য আমল বাদ হয়ে যায় সেটা হলো কুপুরি যেই গুনাহের দ্বারা অন্য আমল কি হয়ে যায় বাদ হয়ে যায় সেই গুণাটা কি কুপুরির গুণা মাস ইয়েতের গুণার দ্বারা কোনো আমল কি হয় না বাদ হয় না একজন নামাজ পড়েছে পরবর্তী সময়ে কখনো ঝিনা করে এসেছে আগের ওয়াক্তের নামাজ আবার কাজা করতে হবে বাদ হয়ে গেছে বাদ হয়ে যায় না রয়ে গেছে সেটা নামাজ পড়েছে সে রমজান আসতে পরে রোজা রাখে নাই রোজা না রাখার অপরাধে আগে নামাজ বাদ হয়ে গেছে শরীয়তের এক আমল আরেক আমল ত্রুটির কারণে কি হয়ে যায় না বাদ হয়ে যায় না যদি ওই আমলটা শর্ত হিসাবে না থেকে থাকে কিন্তু ইমান এমন এক বিষয় যেই বিষয়টা নষ্ট হয়ে যাওয়ার দ্বারা সব আমল কি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে এই কাফেরদেরকে কিছু বিষয়ে মানার কারণে আল্লাহ তালা বলতেছেন তাদের সব আমল কি হয়ে গেছে আল্লাহ তালা বাতিল করে দিয়েছেন তাহলে এই কিছু বিষয়ে তাদেরকে মানার স্বীকৃতি দেওয়া এটা কি আমল মাসিয়ত আমল না কুফুরি আমল এটা কুফুরি আমল আর কুফুরি কাজ করার পরে নিয়ত যত সহি থাকুক কাজ যদি জাহিরি ভাবে কিসের কাজ পাওয়া যায় কুফুরি পাওয়া যায় আর নিয়ত ঠিক থাকলেও সে কি হয়ে যায় কাফের হয়ে যায় কুপুরি কাজ যদি কারো দ্বারা পাওয়া যায় নিয়ত ঠিক থাকলেও সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে হ্যাঁ শরীয়তে একটা মাসাল আছে কুপুরি কথা যদি শুধিত হয় কি করে বলে এমন পরিস্থিতিতে যে তারে কি করা হয়েছে বাধ্য মানে তাকে জবাই করে দেওয়া হবে এখন যদি সে কথাটা কি না বলে তাহলে দিল ঠিক রেখা শুধু মুখে দিয়ে যদি কি করে ফেলে উচ্চারণ করে ফেলে তাহলে তার ইমান কি ঠিক থাকে কিন্তু যদি স্বেচ্ছাই কেহ কুফুরি কথা বলে দিল যতই ঠিক থাকুক তারপরেও সে কি হাস্যচ্ছ হাস্য মানে হাস্যচ্ছলে কৌতুক ছলে বা তামসার জন্য এমনি বেখেয়ালে যদি বলে কোনো গুরুত্ব না দিয়া কুফরি কথা উল আবিল্লাহি ও আয়াতিহি কুমতুম তাস্তাহজিউন আল্লাহ এবং আল্লাহর আয়াত এগুলো নিয়ে উপহাস করতেছ লা তাজিরু বাহানা প্রকাশ করার প্রয়োজন নাই কদ কাফার তুম তোমরা কি হয়ে পড়েছ কাফের হয়ে পড়েছ ইচ্ছা করে যদি কেহ কোনো কি করে কুফুরি কালিমা উচ্চারণ করে তাহলে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে অথবা বাধ্য করা হয়েছে কুফুরি কালিমা উচ্চারণ করার জন্য তো মুখে তো উচ্চারণ করছে দিল দিয়ে ওইটাকে গ্রহণ করে নিছে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে তাহলে কাফেরদেরকে এই কথা বলা যে আমরা কিছু বিষয়ে তোমাদের কি করব এটা করব এটা কি কুফুরি এই কাজটা কুফুরি আর এই কাজটা কুফুরির দ্বারা তার সব আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা এরতেদাদ এটা কি হয়ে যাওয়া এরতেদাদ হয়ে যাওয়া এখন আমাদের সমাজের এই শাসকদের বিষয়ে আসেন এরা কিছু বিষয়ে কি মানতেছে শরীয়ত মানতেছে নামাজ রোজা হজ জাকাত এই বিষয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্থনীতি সম্পাদনের বিষয়ে শিক্ষা সংস্কৃতির বিষয়ে বিচার আদালতের বিষয়ে এই বিষয়গুলি দিয়া বিষয়গুলির ক্ষেত্রে তারা কাফেরদেরকে আল্লাহ পাকের শত্রুদেরকে যারা আল্লাহ পাকের নাজেল করা বিধানকে পছন্দ করে না তাদেরকে বলতেছে যে আমরা তোমাদেরকে কি করব মানব এ মধ্যে কোনো অস্পষ্টতা আছে আর এই যে মানবো তারা বলতেছে তাদের গলার মধ্যে সুরি ধরতেছে যে এইটা যদি না বলো জবা করে দিবই আর তার বিশ্বাস যে বাস্তবে আমি এটা মুখে দিয়া না বললে জবাই কিরা দিব এবং দিলের ঘৃণার সাথে মুখে দিয়া শুধু কি করতেছি আমি তার সুরিত্বে বাসনের জন্য উচ্চারণ করতেছি বিষয়টা এই শাসকদের বিষয়টা এই না তারা তাদের আদর্শকে মন থেকেই গ্রহণ করতেছে এবং সেটাকেই প্রতিষ্ঠাছে সেটাকে প্রতিষ্ঠা করতেছে না এবং সেই ক্ষেত্র সমূহের আলপাকের যে বিধান আছে সেই বিধানগুলো যারা প্রতিষ্ঠা করতে চাইতেছে তাদের কি করতেছে তারা আরে রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না বিচার আচারের ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না সেই সব ক্ষেত্রে আল্লাহর বিধানগুলোকে প্রতিষ্ঠা করা যারা কি করতেছে চাইতেছে এদেরকে তারা কি করতেছে বিভিন্নভাবে দমাইতেছে বিভিন্নভাবে কি করতেছে দমাইতেছে এদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেছে এদেরকে প্রতিহত করতেছে তারা এবং এদেরকে প্রতিহত করতে তারা বদ্ধ পরিকর এই কথাও কি করতেছে বলতেছে এবং এটাও বলতেছে যে এইটা তাদের এই দাবিগুলি সংবিধানের সাথে কি সাংঘর্ষিক দাবিগুলি কিসের সাথে সাংঘর্ষিক সংবিধানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই দাবিগুলি কি করা যাবে না মানা যাবে না তাহলে তারা কি শরীয়তকে গ্রহণ করলো না শরীয়ত ছাড়া ভিন্ন কোনো একটা বিষয়কে গ্রহণ করলো তাহলে এই শাসকদের হুকুমগুলো কি এই শাসকগুলি কি ওই ফাসেক জালেম শাসকদের মতো হাজ্জাদ ইবনে ইউসুফের মতো বা ইয়াজিদ এবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এদের মতো ওলিদ ইবনে আব্দুল মালিকের মতো যারা নিজেদের জন্য সংবিধান হিসাবে শরীয়ত হিসাবে রাষ্ট্র পরিচালনা করার নিয়ম নীতি হিসাবে শরীয়ত কে কি করছে মেনেছে কোরআন সুন্নাকেই মেনেছে দিনকেই কি করেছে মেনেছে সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে তারপরে নিজেদের কাজায়ের ক্ষেত্রে এই এবাদতবন্দিগির ক্ষেত্রে কিন্তু বাস্তব জীবনে আইসা মাঝে মধ্যে নামাজ ছেড়া দেয় মাঝে মধ্যে মদ খায় ফেলে মাঝে মধ্যে মানে কোনো স্বার্থের পিছনে পইরা ফাইসালা করে কি মানে ইয়া জুলুম করে কারো উপর সেইটা আর এটা এক আর সেই তাদের আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন আর এই লঙ্ঘন দুটা এক পর্যায়ের সেটা হলো ফিস্ক যে আমি মেনে নিয়েছি তারপরে নফসের ইয়ার মধ্যে পইরা মাঝে মধ্যে কি করে দেয় আমল ছাইরা দেয় আর আমল যে ছাইরা দেয় এই ছাড়ু দেওয়ার মধ্যে তার মানে গুনাহের অনুভূতি আছে তার একটা কি আছে অপরাধের অনুভূতি আছে যে আল্লাহর আমলটা যে আমি ছাড়তেছি আল্লাহর হুকুমটা এটার মধ্যে কি করতেছি আমি অপরাধ করতেছি আর এখানে সে যে শরীয়তের হুকুমটাকে ছাড়তেছে যে বিচার শরীয়ত অনুযায়ী করতেছে না চুর চুরকে শরীয়তের হুকুম হলো কি করে দাও হাত কেটে দাও সে কি করতেছে জেল দিয়ে দিতেছে দশ বছরের দশ বছরের জেল দিয়ে দিক এখন এই যে হাত না কেটে দশ বছরের যে জেল দিল এটার মধ্যে সে কোনো অন্যায়ের অনুভূতি তার মধ্যে আছে যে আমি কোনো অপরাধ করতেছি কোনো অন্যায্য কাজ করতেছি কোনো গুনাহ করতেছি এই অনুভূতি তার আছে অথচ কাজটা করতেছি কি একেবারে কুফুরি কুফুরি কাজ করার পরও এটার মধ্যে গুনাহের জঘন্যতার অনুভূতিটাও তার মধ্যে নেই গুনাহ করতেছি এই অনুভূতিটাও নেই কেউ যদি একটা হারাম কেউ হালাল মনে করে সে কি থাকে না কি থাকে না মোমেন থাকে না কাফের হয়ে যায় আর কুপুরিটাকেও সে কি মনে করতেছে না কোনো আল্লাহ পাক সরাসরি বলেছেন কি করে দাও হাত কেটে দাও সে বলতেছে যে এটা অযৌক্তিক মুখে না বলুক সে কি করতেছে জেল দিয়ে দিতেছে তাকে কেউ যদি হাত কাটার হুকুম দেয় সব মিল্লা তাকে তার বিরোধিতা করবে কি করবে এটা সংবিধান পরিপন্থী সংবিধানে তো এই হাত কাটার কি দেয় না অনুমোদন দেয় না তাহলে আল্লাহ পাকের হুকুমটা কেউ প্রতিষ্ঠিত করতে হইলে কার অনুমোদন লাগবে সংবিধানের অনুমোদন লাগবে এই সংবিধান আল্লাহর চেয়েও জোরালো শক্তিশালী রব তার জন্য হয়ে যায় নাই এই হাকেমের জন্য এই কাজের জন্য সংবিধানটা সংবিধান রচনাকারীরা আল্লাহর চেয়েও শক্তিশালী রব হয়ে যায় নাই শক্তিশালী সংবিধান দেওয়া হয় নাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কি আমলাহুম সুরাকাউ সারাউলাহুম মিনাদ দিনী মা আলাম বিহিল্লা তাদের কি এমন কিছু অংশীদার রয়েছে যারা তাদের জন্য এমন দিন এর রীতিনীতি প্রবর্তন করেছে সারাউ কি করেছে প্রবর্তন করেছে মিনার দিন এমন দিন এমন আচার আচরণের ব্যবস্থা মালাম ইয়াজাম বিহিল্লা যেগুলির অনুমতি কে দেয় নাই আল্লাপাক দেয় নাই চুরে রে জেল দেওয়ানের অনুমতি আল্লাপাক দিয়েছেন নির্দেশ আল্লাপাক দিয়েছেন তাইলে সে এটাকেই কি করতেছে বাস্তবায়ন করতেছে তাইলে যাদের নির্দেশে সে এই জিনিসটা বাস্তবায়ন করতেছে সে কি হইল কা হয় নাই আল্লাপাকের কারণ বিধান দেওয়া আল্লাপাক বলতেছেন এটা কাজটা কার আল্লাহর এখন যে নাকি এই কাজটা বিধানটা দান করলো তাকে আল্লাপাক বলতেছেন এটা হইলো আমার সাথে শরিক বানানো আমার সাথে কি শরিক বানানো আমলাহুম সুরাকাউ সারাউলাহুম দিন তাদের জন্য কি এমন শরিক আছে যেইগুলো তাদের জন্য দিন রচনা করে দিয়েছে আরে দিন বলতে শুধু নামাজ রোজা হজ জাকাত এতটুকু না দিন বলতে সেই নিয়ম কানুন আইন বিচার ব্যবস্থা সেটাও আরে দিনের অন্তর্ভুক্ত কি শুধু আবাদতের এই অংশগুলো অর্থনীতি দিনের অন্তর্ভুক্ত না স্বাস্থ্য পরিচালনা দিনের অন্তর্ভুক্ত না বিচার আদালত এগুলি দিনের অন্তর্ভুক্ত না এগুলো কিসের অন্তর্ভুক্ত দিনের অন্তর্ভুক্ত এবাদত যদিও কোনটা এবার নামাজ রোজা যদি এতটুকুর মধ্যে সীমিত ধরি ধরলাম সমস্যা নেই আমরা কি শুধু এই এবাদত গুলির ক্ষেত্রেই আল্লাহ তালার গুলাম না দিনের এই বাকি ক্ষেত্রগুলির মধ্যে আল্লাহর গুলাম এখন শুধু এই আবাদত গুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের গুলামি মেনে নিয়েছি কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে আল্লাহ পাকের গুলামি কি করা নেওয়া হয় নাই মেনে নেওয়া হয় নাই সে মুসলমান হয়েছে মুসলমান হয়নি এখানে পরিষ্কার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন যারা কোন রীতি নীতি প্রচার মানে কি করবে কারোর জন্য প্রণয়ন করবে সে কি হিসাবে গণ্য শরিক হিসাবে গণ্য আমলাহুম সুরাকা ও সারাউলাহুম মিনাদ্দিন সুরাকার ব্যাখ্যা কোরআনে কারিমে আল্লাপাক দিয়েছেন যে শরিক শুধু লাত উজ্জা মানাত তারা না আরো শরিক কি আল্লাহর সাথে আছে যেগুলিকে মানুষ শরিক করে সেই শরিকগুলিকে দিন মালাম ইয়াজাম বিহিল্লা আল্লাহ পাক অনুমতি দেয় নাই এমন জিনিসও তাদের জন্য কি করে এসেছে প্রচলন করে দিয়েছে এমন জিনিসেরও সংবিধান সে রচনা করে দিয়েছে এমন জিনিসের ব্যবস্থা তাদের জন্য সে তৈরি করে দিয়েছে আল্লাহ পাকের অনুমোদন এর বাইরে কোন বস্তু যদি কেউ কারোর জন্য কি করে দেয় রচনা করে দেয় আর সেই রচিত বিষয়টাকে সে যদি মানতে নিজের বাধ্য মনে করে তাহলে এই রচনাকারীকে সে নিজের কি বানিয়ে ফেলেছে রব বানিয়ে ফেলেছে তাকে আল্লাহর সাথে সে শরিক করে ফেলেছে সে যদিও লাতকে শরিক করে নাই সে কারে শরিক করেছে এই দিন রচনাকারীকে শরিক করেছে বুঝাচ্ছে একটা তাইলে পুরা শরীয়ত রচনা করে দিতে হবে না আংশিক রচনা করলেও হবে দিনের যে কোনো একটা বিষয় এই ধরনের কারোর থেকে রচনা নিলেও সে কি হয়ে যাবে ওই রচনাকারী কেউ যদি মনে করে আমি এই রচনার অধিকার রাখি সে আল্লাহর সাথে নিজের শরিক বানালো আর ওই শরিককে যে মানলো সেও কি করলো আল্লাহর সাথে শরিক করলো আরেকজনকে রচনাকারী তো সে নিজের এই নিজে আল্লাহর সাথে কি করে ফেললো শরিক করে ফেললো সে তো ফেরাউনের কাতার এই চলে গেছে যদিও বলে না আনা রব বলেছে সে কিন্তু রব হওনের যে অর্থটা সেই অর্থটা নিজের মধ্যে সে কি করেছে দাবি করেছে বুঝে আসছে আনা রব সেও দাবি করেছে বিধান দেওয়া তা আমি আর কে দিবে তারা সেই পজিশনটা গ্রহণ করে নিয়েছে আর হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তালহু রসুল সাল্লাহ আলাইসলামের কাছে কি করেছেন এসেছেন এসে কি বলেছেন ও তিনি বলতেছেন যে আমি রসুলের কাছে এসে শুনছি রসুল এ আয়াত পড়তেছেন ইত্তাখাজু বাবাহুম ওয়া রুহবানাহুম আর বাবাম মিং দুনিল্লাহ যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের কি বানিয়ে ফেলেছে মানে তাদের ধর্মগুরুদেরকে তাদের পণ্ডিতদেরকে কি বানিয়ে ফেলেছে রব বানিয়ে ফেলেছে তাদের নেতা তাদের ধর্মগুরু তাদের পণ্ডিত তাদেরকে রব বানিয়েছে কাকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আদি ইবনে হাতেন ছিলেন পূর্বের ধর্মগ্রন্থগুলোর কি ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জ্ঞাত বড় আলেম আবার পূর্বের ধর্মের আচরণ সম্পর্কেও জ্ঞাত তিনি নিজেও ছিলেন খ্রিস্টান নিজেও ছিলেন কি খ্রিস্টান তিনি যেই ধর্ম সম্পর্কে ভালো জানেন ধর্মীয় লোকগুলো সম্পর্কেও ভালো জানেন ধর্মীয় কিতাব সম্পর্কেও কি জানেন ভালো জানেন তিনি বলতেছেন যে আমি রসুলকে এই কথা বলতে শুনলাম যে আল্লাহর আয়াত তিনি তালাত করতেছেন আল্লাহ পাক বলতেছেন যে পূর্বের লোকগুলো অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা তাদের নিজেদের ধর্মগুরু এবং নেতা নীতিদেরকে কি বানাইছে রব বানাইছে এইটা আমি শুনে আশ্চর্য হলাম রসুল সাল্লাহামকে আমি প্রশ্ন করলাম যে আল্লাহ রসুল আমার জানা অনুযায়ী কখনো খ্রিস্টানরা তাদের নেতা নেত্রী ধর্মগুরু পাদ্রি পুরোহিত এদের এবাদত করে নাই কখনো তাদের পূজা করে নাই কখনো তাদেরকে কি করে নাই সজদা করে নাই আল্লাহ রব্বুল আলমিন যে বললেন যে তাদেরকে কি বানিয়েছে রব বানিয়েছে এটা কি রসুল সাল্লাম জবাব দিয়েছেন যে তাদের সজদা করে নাই তাদের এবাদত করে নাই তাদেরকে কি করে নাই মানে ও আল্লাহর আল্লাহর স্থানে রেখে তাদের উপাসনা করে নাই এটা ঠিক কিন্তু এমন হয়েছে কিনা যে আল্লাহ রব্বুল আলমিন বিধান নাজেল করেছেন একটা আর তারা সেটাকে পরিবর্তন করে অন্য একটা কি করেছে তাদেরকে দিয়েছে তখন তারা তাদেরটাকেই কি করেছে গ্রহণ করেছে আল্লাহ পাক কোনো বিষয়কে হারাম করেছেন আর তারা এটাকে কি বানিয়েছে হালাল বানিয়েছে আল্লাহ পাক কোনো বিষয়কে হালাল বানিয়েছেন তারা এটাকে কি বানিয়েছে হারাম বানিয়েছে তখন সাধারণ লোকেরা ওই তাদের ধর্মগুরু নেতা নেত্রী পাদ্রী পুরোহিত যা বলেছে সেটাকেই কি করেছে মেনেছে এমনটা হয়েছে কিনা বলছেন যে এমনটা তো প্রচুর পরিমাণে হয়েছে এমনটা কি প্রচুর পরিমাণে হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন জেহাদ কি কি হারাম বানাইছেন না ফরজ বানাইছেন ফরজ বানাইছেন হারাম তো বানান নাই এখন এই লোকগুলো এটাকে কি বানিয়েছে হারাম বানিয়েছে হারাম বানিয়েছে না হারামের অর্থ কি যেটা করলে কি আসবে শাস্তি আসবে হারামের ব্যাখ্যা কি যার উপর কি আছে শাস্তি আছে এখন জেহাদের পথে হাঁটলে শাস্তি আছে না নাই আছে না নাই মজলুমদেরকে নিরীহদেরকে সাহায্যের জন্য কিতালের দিকে আগায় গেলে শাস্তি আছে না নাই আছে না নাই আছে এখন এটাকে কি বানিয়েছে তারা হারাম মানে যেহাদের প্রস্তুতি নিলে শাস্তি আছে না নাই এটাকে কি বানিয়েছে হারাম এর প্রতি কি আছে শাস্তি আছে তাদের শাস্তি তারা দিচ্ছে তাহলে হালালটাকে কি বানাইলো সেই সমাজের মধ্যে এমন যে আল্লাপাক কি করেছে হারাম করেছে এটাকে কি বানিয়েছে তাদের ধর্মগুরুরা হালাল বানিয়েছে আল্লাহ পাক হালাল বানিয়েছে এটাকে তারা কি বানিয়েছে হারাম বানিয়েছে এরপরে সাধারণ জনগণ সেটাকে কি করেছে মেনে নিয়েছে আমাদের জনগণ কি মেনে নেয় জেহাদকে সরকারিভাবে সন্ত্রাস আখ্যায়িত করা হয়েছে এটাকে অপরাধ আখ্যায়িত করা হয়েছে এর সাথে সংশ্লিষ্টতাকে কি বানাইছে আইন আইন করে অপরাধ কি করা হয়েছে আখ্যায়িত করা হয়েছে তো এদেরকে যারা মানত এই সমস্ত সরগুলোকে তারা এটাকে আসলে কাজ দেখে এখন তারা ঘৃণার চোখে দেখতেছে না সন্ত্রাস মনে করতেছে না এর সাথে জড়িত লোকদেরকে তারা ঘৃণা করতেছে না জড়িত লোকদেরকে সরকারি হাতে উঠে দিচ্ছে না আর দিচ্ছে না এই দিচ্ছে এই যে তারা এইভাবে গ্রহণ করে নিল তাদের এই আইনটাকে এটাকেই বলা হয় রসম্বরে বলছেন যে এই যে ওদের হালাল করাটাকে এরা হালাল হিসাবে মেনে নিল ওদের হারাম করাটাকে হারাম হিসাবে কি করে নিল মেনে নিল এই ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম এটাই হলো ওই ধর্মগুরুদেরকে এদের কি বানানো রব বানানো এটাই হলো তাদের এবাদত এবাদতের অর্থ শুধু ওদেরকে কি করা না সজদা করা না এবাদত এই সজদা ছাড়া এই আনুগত্যের নামও কি এবাদত এই আনুগত্যের নামও কি এবাদত এবাদত শুধু সজদার মধ্যে সীমিত না যেটা তুমি কি করে রেখেছ কল্পনা করে রেখেছো যদিও সজদা করে নাই কিন্তু এই মান্যতাটা তাদের ছিল আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার বিধান কার তার শাসন ব্যবস্থা বিধান এটা আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির মধ্যে যেমন শরিক নাই এই বিধান দেওয়ার মধ্যেও তার সাথে কেউ কি নাই শরিক নাই এখন যদি কেউ অন্যেরটা গ্রহণ করে আল্লাহটাকে কি করে বাদ দিয়ে আল্লাহ পাকের অনুমোদন ছাড়া মালাম ইয়াজাম বিহিল্লা গেছে হ্যাঁ আল্লাহ যতটুকুর অনুমোদন দিয়েছে কিছু জিনিস আছে আল্লাহ পাক মুবাহ করে দিয়েছেন এখন এটা তুমি এই পথ অবলম্বন করতে পারো সেই পথ কি করতে পারো অবলম্বন করতে পারো সেই ক্ষেত্রে তারা একটা পথ কি করেছে অবলম্বন করেছে এটা মালাম ইয়াজাম বিহিল্লা হয় না এটা কি হয়েছে আদিন আল্লাহ বিহি হয়েছে এটা কোনো শরীয়ত কে না প্রণয়ন করা না এটা নিজেরা নির্ধারণ করতে পারে যে রাস্তার ডাং দিক দিয়ে গাড়ি যাবে না কোন দিক দিয়ে যাবে বাম দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে গেলে সুবিধা ইঞ্জিন কোথায় বলে বাসাইলে সুবিধা সারা পৃথিবীর লোকে কোথায় মিলে সেই জিনিসগুলি কিনা মালাম ইয়াজাম বিহিল্লার অন্তর্ভুক্ত না সেইগুলির ব্যাপারে কি দিয়ে দিচ্ছেন আজিন আল্লাহ বিহির অন্তর্ভুক্ত সেটা কিন্তু যেখানে শরীয়তের বিধান স্পষ্ট কি আছে সেখানে সেটাকে বাদ দিয়া ভিন্নটাকে গ্রহণ করা অথবা শরীয়তের বিধানটা কি আছে বা না আছে সেটা জানার প্রয়োজনই অনুভব না করা নিজেকে যে কোনো বিধান বানানোর ব্যাপারে স্বাধীন মনে করা সেটা একেবারে সরি আল্লাহর সাথে নিজের কি বানানো শরিক বানানো এই আয়াতের মেজদাক এটা যদি না হয় তাহলে আর কোনো মেজদাকি নেই আমলাহুম সুরাকাউ সারাউলাহুম মিনাদ্দিন মালাম ইয়াজান বিহিল্লা আল্লাহ পাক যে বিষয়ের অনুমোদন দেন নাই সেই বিষয়ের কি করেছে তারা বিধান রচনা করেছে সেই বিষয়ের ব্যাপারে নিজেরা বিধান রচনা করেছে এই রচনা করার দ্বারা তার আল্লাহর সাথে কি হয়েছে শরিক হয়েছে এই বিধান রচনা করার পরেও যদি বিধান রচনায় নিজেদেরকে স্বাধীন মনে করার পরেও যদি এখন এই বিধানটা আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হইলো না আল্লাহর বিধানের অনুযায়ী হইলো এইটা খেয়াল করারও তারা কি মনে করে না প্রয়োজন মনে করে না এমন স্বাধীন বিধান রচনা করা এটা যদি এতের মেজদাক না হয় তাহলে এতের মেজদাক আর কি নেই আয়াতের আর কোনো অর্থই নেই তাহলে এই যে শাসকগুলো যারা এইভাবে বিধান রচনা করতেছে স্বাধীনভাবে এদের আল্লাহর সাথে নিজের শরিক করার ব্যাপারে আল্লাহর সাথে রবুবিয়তের দাবির ব্যাপারে কোনো সন্দেহ আছে যে আল্লাহর সাথে রবুবিয়তের দাবি না শুধু দাবি পর্যন্ত সীমিত থাকলে তো শেষ হইতো এই অবস্থাটাকে তাদের এই অবস্থানটাকে যে না মানে তার জন্য সব ধরনের শক্তি তারা ব্যবহার করতেছে এর বিরুদ্ধে তাদের এই অবস্থানটাকে যে নামানতেছে তার বিরুদ্ধে সব ধরনের শক্তি কি করতেছে ব্যবহার করতেছে তার রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করতেছে তারে সংবিধান বিরোধী বলতেছে তারা বিদ্রোহী বলতেছে তারা এবং তাকে এই বিদ্রোহীর জন্য যা যা শাস্তি তার উপরে শাস্তি প্রয়োগ করতেছে এই যে শেখ আব্দুর রহমান এদের উপর ফাঁসি কার্যকর করছে কেন তারাই বিশ্লেষণ করছে যে এরা তো মানে ওই ধরনের কোনো বড় বড় আরো কত সন্ত্রাসী আরো বড় বড় অপরাধ করছে ওদেরও তো ফাঁসি না দিয়ে কি করা হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এদেরকে ওই ফাঁসিনে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে এই লঘু তো কি করা যেতে পারে দেওয়া যেতে পারে তারাই বিশ্লেষণ করছে যে না এরা সেটা পাওয়ার কিনা উপযুক্ত না কারণ তারা এই সিস্টেমটা এই সাংবিধানিক ব্যবস্থাটা এই বিচার প্রক্রিয়াটা একেই তারা কি করে না মানে না সুতরাং তাদের জন্য এখানে লঘু শাস্তির কি নাই সুযোগ নাই বুঝাস নাই এই জন্য এই তাদের এই বানানো বিচার প্রক্রিয়া যে না মানবে সে তাদের ভাষায় কি বিদ্রোহী এবং তার জন্য শাস্তির ব্যাপারে কোনো শিথিলতার অবকাশ কি তাদের এখানে নেই যার কারণে দেখেন তাদের এই সংবিধানের বিপরীতে যারাই চলতে চায় এদের ব্যাপারে তাদের সব শক্তি ঐক্যবদ্ধ এবং সর্বাগ্রে অগ্রাধিকার দিয়া এদের শাস্তিটাকে তারা কি করে বাস্তবায়ন করে অন্য অন্য চুরিদারি সন্ত্রাসী কোনো বড় সন্ত্রাসী সংবিধান লঙ্ঘন করে এসেছে কার সংবিধান পবিত্র সংবিধান এবং এটার নাম দিয়েছে কি পবিত্র সংবিধান আর এই সংবিধানের মধ্যে স্পষ্ট ঘোষণা করা আছে যে এটাই হলো সর্বোচ্চ কি আইন এটা হলো কি সর্বোচ্চ আইন বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশের এই সময় ইসলামী রাষ্ট্রসমূহের বিভিন্ন দেশের সংবিধানের মধ্যে ধারার বা উপধারার বা বিভিন্ন কথাবার্তার কিছু মানে বাহ্যিক লফজের হেরফের ঠিক আছে কিন্তু আসল মফুম সবখানে এক যে অন্য কোনো যেই কোনো আইন যে কোনো শরীয় যে কোনো ব্যবস্থা যদি এর কি হয় বিপরীত হয় বা এর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা বাদ এটাই কি হবে বলবৎ হবে এটাই কি হবে কার্যকরী হবে বিশেষ করে আমাদের দেশে সংবিধানের মধ্যে তো এটা স্পষ্ট ঘোষণাই দেওয়া আছে যে অন্য কোনো আইন বা অন্য কোন প্রথা অন্য কোন নিয়ম কানুন এই সংবিধানে বর্ণিত নিয়ম কানুনের যদি কি হয় বিপরীত হয় বা এর সাথে সাংঘর্ষিক হয় যেই পরিমাণ সাংঘর্ষিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে অন্য কোন আইনের ভিতর কি কোরআনের আইন নাই শরীয়তের আইন নাই না এটার মধ্যে এস্তাস না করা হয়েছে অন্য আইনটা কোরআনের আইন না হতে হবে এমন বলা হয়েছে কোরআনের যে একটা আইন আছে এটা লেখার সময় তাদের জানা ছিল না এই না দেন না ভুলেলেই লেখা ফেলছে এটা যে অন্য কোনো আইন যদি এটার সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা কি হবে যেই পরিমাণ সাংঘর্ষিক হবে সেই পরিমাণ কি হবে বাতিল হবে আর এই অন্য কোনোর মধ্যে কি নাই কোন আইনটা নাই বিষয়টা এমন কোরআনের যে আইন আছে এই জিনিসটা জানা আছে না না জানা নাই যদি জানা থাকে তারপরে ওই কথা লেখে মুসলমান থাকবে আর যদি জানা না থাকে কোরআনের যে আইন আছে এই জিনিসটা একজনে কি করে না জানে না তাহলে সে মুসলমান আরে কোরআনের যে আইন আছে এই বিষয়টা জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত না জান্নাত যে আছে এই জিনিসটা জানা আছে না জান্নাত দেখছি কি ওই কিন্তু কারো সন্দেহ জান্নাত আছে না না আছে কারণ কোরআন পরে নাই তো সে কোরআনের আয়াত পরে নাই সন্দেহ সে মুসলমান কেন এতটুকু না জানলে সে মুসলমান হবে আর এতটুকু না জানলে মুসলমান হবে কোরআনের আইন কোথায় কি আছে এটা জানে না কিন্তু কোরআনের যে আইন আছে বিধান আছে এই জিনিসটা জানে তো এই জিনিসটাও যে না জানবে তাফসিল না জানুক এজমালও যে না জানবে সে কি মুসলমান হবে আর সে মুসলমান হবে নাকি তাহলে সে জেনে বুঝে এই কাজ করে থাকলেও সে কাফের না জেনে থাকলেও সে কি কাফের সন্দেহ আছে কোনো কারণ এটা তো জরুরিয়াতের অন্তর্ভুক্ত যে কোরআনের বিধান কি আছে এটা সব মুসলমানদের সব জানে কোরআনের কি আছে বিধান আছে চুরের যে হাত কেটে দিতে হয় এটা একটা মূর্খ জানে একটা গুন্ডা জানে একটা সন্ডা জানে হ্যাঁ কোরআনের বিধান হলে চুরের কি করে দিব হাত কেটে দিব জানেন এটা আর শুধু এত কোরআনের বিধান না যেটা কোরআনে স্পষ্ট উল্লেখ নাই সেটাও জানে জানে জিনা করলে মহিলারা বিবাহিত মহিলা পুরুষ জিনা করলে কি করে দিব হ্যাঁ। রজম করবো এটা সবাই জানে এটা কাফের মুশ্রেকরা পর্যন্ত জানে না জানে না তাহলে রসটা পর্যন্ত জানে এমন জরুরি বিষয় এগুলো আর এইগুলোর বিপরীতে তারা বিধান কি করতেছে রচনা করতেছে আর এই রচনা করাটা নিজেদের অধিকার মনে করতেছে আর তাদের এই অধিকারটার ব্যাপারে যারা কি কিবার মানে মাথা নতনা করবে অধিকারের সামনে তাদেরকে তারা কি বিদ্রোহী ঘোষণা করে তাদেরকে আঘাত করতেছে এত করার পরেও তারপরেও তারা আল্লাহর গোলামি কারী তারপরেও তারা মুসলমান আমেরিকা যে পরিমাণ কাফের এরা এর চেয়ে কঠিন কাফের আমেরিকার কুপুরিটা কি স্পষ্ট আর এদের কুপুরিটা হইল এর তেদাদের কুপুরি আমেরিকার জিজিয়ানিয়া আমেরিকার হালতে রাখার কি আছে অবকাশ আছে যে আমেরিকা তোমার সাথে কি হইলো চুক্তি হইলো দশ বছরের জন্য দশ বছর তোমার সাথে আমাদের কি হবে না যুদ্ধ হবে না জিজিয়া দেওয়ার না দেও অথবা তাদেরকে আমেরিকা দখল করার পর এরপরে বলবো যে সাধারণ লোক তোমরা কাফের থাকো খ্রিস্টান থাকো যা ইচ্ছা তা থাকো কি দেও খালি জিজিয়া দেও এই অবকাশ কি আছে আছে না কিন্তু এই সমস্ত মুরতাদগুলির ব্যাপারে এই অবকাশ নাই যে এদের সাথে চুক্তি হবে যে তিন বছর তোদের সাথে কি হবে না কোনো তোদের কোনো বিচার আচার আমরা করবো না তিন বছরের জন্য তোরা কি মুক্ত এই অবকাশ আছে বা তোরা যদি জিজিয়া দিয়া দেশ তাহলে যার যার ধর্ম পালন করবো তোদেরকে কোনো বিচার আচার করা হবে না এটার অবকাশ আছে মোরতাদের ব্যাপারে জিজিয়ার অবকাশও নাই কিয়ের অবকাশও নাই মানে চুক তাদের সাথে আহাদেরও কোনো কি নেই অবকাশ নেই মোরতাদের সাথে কিন্তু আসলি কাফের সাথে কি এর অবকাশ আছে জিজিয়ার অবকাশ আছে আহাদের অবকাশ আছে চুক্তির অবকাশ আছে এদের সাথে এটার অবকাশ নেই এরা যদি বলো যে আমাদের সাথে চুক্তি করে ফেলো না এদের সাথে এই চুক্তির অবকাশ নেই সাহাবাহিকেরা মূর্তাদের সাথে কি করে নাই কোনো আহাদও করে নাই কোনো চুক্তিও করে নাই ইসলামের ইতিহাসের মধ্যেও নেই তো এটা নেই মোরতাদের সাথে কোনো কিসের কি করা চুক্তি করা হাত করা এবং এটাকে হত্যা করে দেওয়া ফরজ হ্যাঁ শরীয়ত সরকারি শাসন থাকলে ক্ষমতা থাকলে যে কোনো সময় হত্যা করা যাইতে পারে তাহলে তার ইমানের আশা থাকলে তিন দিন পর্যন্ত তার সুযোগ দেওয়া এটা কি মুস্তাহাব কাজ ইয়ে বিষয় হলো এতটুকু তাহলে কোন কাফেরটা কঠিন কাফের কোন কাফেরটা রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন উম্মতের মধ্যে সবচেয়ে দামি জমাত ছিলেন আর মধ্যে সবচেয়ে আলা সময় ছিল আবু বকর রাজি আল্লাহ সময়টা যখন আবু বকর রাজি খলিফা সেই সময়টা কি ছিল সাহাবাইকেরামের সময়ের মধ্যে সবচেয়ে কি সময় বেশি খাইরিয়তের সময়টা আর সেই সময় তারা যে আমলগুলো করেছেন জরুর সেই আমলগুলো সবচেয়ে কি ছিল আলা আমল ছিল কারণ খাইরিয়ত জমানার হবে খাইরিয়ত ব্যক্তিদের হবে কিসের দ্বারা আমলের দ্বারা না আরে শ্রেষ্ঠত্ব হবে ব্যক্তিদের আর সেই সময়ের কিসের দ্বারা আমলের দ্বারা তাদের সময়ও জেহাদ হয়েছে উমর রাজিল্লাতম সময়ও জেহাদ হয়েছে উসমান রাজিল্লাতম সময় কি হয়েছে জেহাদ হয়েছে দাওয়াকর রাজিল্লাতম সময় জেহাদ হয়েছে মুরতাদদের বিরুদ্ধে উমর রাজিল্লাতমের সাথে সময় জেহাদ হয়েছে কাদের বিরুদ্ধে আসলি কাফেরের বিরুদ্ধে আসলি কাফেরের বিরুদ্ধে জেহাদের চেয়ে মুরতাদদের বিরুদ্ধে জেহাদদার এটার ফজিলতটা কি বেশি এটা জরুরত বেশি ফজিলত কি জরুরত বেশি এটা ফজিলত বেশি নফলের জরুরত বেশি না ফরজের জরুরত বেশি ফজিলত নফলের বেশি না ফরজের বেশি সারা পৃথিবীর নফল এক পাল্লায় রাখা হলে একটা ফরজের ফজিলত বা এটার যে পুরস্কার আরেক পাল্লায় রাখা হলে ফরজেরটা কি হবে ভারী হবে গালে হবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর সময় জেহাদ হয়েছে সেই জেহাদটা কার বিরুদ্ধে ইরতিদাদের বিরুদ্ধে মুরতাদের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণীর মুরতাদ ছিল বিভিন্ন শ্রেণীর মুরতাদ ছিল সব শ্রেণীর মুরতাদের বিরুদ্ধে জেহাদ হয়েছে তারপর পরবর্তীতে আড়াইটা বছরে এদের বিরুদ্ধে একেবারে এজমা হয়েছে সাহাবাই কেরামের যে মুরতাদের বিরুদ্ধে জেহাদটা কি সব সবার আগে সবার কি আগে এই জন্য মুরতাদের বিরুদ্ধে জেহাদগুলি করছেন শুধু ওসামা রাজি আল্লাহ তালানোর বাহিনী যেহেতু রসুল সাল্লাহ কি করছিলেন ওসিয়ত করে গেছিলেন তাকে উবুল্লাই যায় যুদ্ধ করার জন্য বাহিরে পাঠানো হয়েছিল মানে আসলি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি করা হয়েছিল পাঠানো হয়েছিল কারণ এই বাহিনী কে রওনা করে দিয়ে গেছিলেন রসুল সামতে রসুলকে যে বাহিনী রওনা করে দিয়ে গেছেন আবু বকর বলছেন সেই বাহিনী আমি কি করব না ফিরাবো না সেটা যাবে তার গন্তব্য গেছেন গিয়া কি হয়েছে যুদ্ধ তো কি আর নাই কি হয়ে গেছে হম খ্রিস্টান দিছে আসছে ওই যে তারা গিয়া ফিরে আসছে এটার কারণে মুসলমানদের একটা শক্তির প্রকাশ হয়ে গেছে কাফেরদের দিলের ভিতরে একটা কি হয়ে গেছে আতঙ্ক রোগ কি হয়ে গেছে এইটাই উপকারী তারা হয়েছে কিন্তু এই আড়াইটা বছর যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে শুধু এই মুস্তাদের বিরুদ্ধে মানে এনে জাকাতের মোরতাদ ছিল পূর্বের ধর্মে ফিরে যাওয়া ইয়া কি ছিল মোরতাদ ছিল ভণ্ড নবীদের অনুসার অনুসরণ করে ইয়া কি ছিল মোরতাদ ছিল এই তিন প্রকারের মোরতাদি ছিল পূর্বের ধর্মও কি হয়ে গেছে মানে জাহিলিয়তের দিকে অনেকে ফিরে গেছে মোহাম্মদ নাই আর ইসলামের মধ্যে আমাদের কি করা লাগতো না এতদিন মেয়েরা কেটে আমাদের কি বানাইছে মুসলমান বানাইছে তো রসুল যতদিন ছিলেন আরবের গোষ্ঠীগুলো মুসলমান বানাইছে কেমনে মক্কার দিকে কিন্তু দাওয়াত দিয়েছেন রসুল ঠিকই কিন্তু দিন দিকে যখন জেহাদ শুরু করে দিয়েছেন তখন কি দাওয়াতটা কিভাবে দিয়েছেন রসুল সাল্লাহ ইসলাম কাফেরদেরকে দাওয়াত যে পরবর্তীতে দিয়েছেন রসুল কিভাবে রসুলি মদিনার জিন্দিগিতে আরবের অন্যান্য গোষ্ঠীগুলিরে দাওয়াত দেন নাই কিভাবে দিয়েছেন উমিরতুয়ান উকাতিলান্নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে লোকদের সাথে আমি যুদ্ধ করব কিতাল করব যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে নিবি এই মদিনার জিন্দিগিতে কাফেরদেরকেই রসুল সাল্লাম দাওয়াত দিয়েছেন এই হুকুম নাজেল হওয়ার পরে কি নিয়া নিয়া এ তরবারি নিয়া নিয়া কোন এলাকায় গিয়া আক্রমণ করে দিচ্ছেন সকাল বেলায় ওরা ঘুমের থেকে উঠানোর আগে বাইয়াতা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামা যে রসুলাম কি করছেন বাইয়াতা মানে কি রাত্রে আক্রমণ করে দিয়েছেন কোন সময় কারণ শত্রু প্রস্তুত নাই তারা ঘুমন্ত অবস্থায় আছে এখন আক্রমণ করে দিলে সহজে কি হয়ে যায় বিজয় হয়ে যায় এইভাবে এইভাবে এইভাবে রসুলাম পুরা দাবি কি করতেন ইসলামের ভিতরে আনছেন আপনারা কইবেন যে এই জোর করে আনছে তো এই ফল হয়েছে উনি পরে সব গেছে আবার দিচ্ছে উনি পরে কি করছে বাস্তবেই সব শুধু মক্কা মদিনা আর তিনটা শহর কি ছিল ইসলামের ভিতরে ছিল আর পুরা আরব সবটা কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে বুঝে আসছে আপনি কি কইতেন এই যে যুদ্ধ করে করে কি করেছ ইসলামের ভিতরে আনজা লাভ হয়েছে কি যখন ক্ষমতা ছুটছে তখন কি গেছে সব ছিটতে গেছে পরে সাহাবাই কেরাম কি করছে যে ক্ষমতা দিয়ে আননের কারণে যখন এই বলেছে আর আমরা ক্ষমতা দিয়ে কি কি করবো না আর প্রধানত করবো না আর দমাবো না এখন কি করা সুযোগ দেই তবলিক জামাত পাঠাই দেই এখন ওয়াজিদেরকে পাঠাই দেই পিস সাবদেরকে পাঠায় দেই ওনারা ফয়েজের সোহবতের দ্বারা সব ঠিক করে ফেলবে মাদ্রাসা কায়েম করে দিই তারা না বুঝলে কি হবে তাদের সন্তানরা বুঝবে এই সমস্ত হাঙ্কি টাঙ্কি কিচ্ছু করে নাই কি করেছেন যেইভাবে প্রথম তোদেরকে এর ভিতরে আনিছি আনছি ইমানের ভিতরে আনছি এবার আমরা বিল মারুফান নাহি আলিল মুখে এটাও চলবো সেইভাবে আবার যাও আবার পাঠাই দিছি কয়টা গ্রুপ বানাইছে এগারোটা গ্রুপ বানাইছে মুজাহিদদের কয়টা গ্রুপ এক এক আমিরের নেতৃত্বে এক একখানে এক একটা গ্রুপ পাঠাই দিছে ওসামারে কইছে তুমি মদিনায় থাকো আমি যুদ্ধ পরিচালনা করি মদিনার দায়িত্ব দিছে কারে ওসামা রাজিন্দন তুমি আইছো ফিরা যুদ্ধ থেকে বাস তুমি এখন কি এর দায়িত্বে থাকো মদিনা শহরের দায়িত্বে থাকো আর যুদ্ধের কাজটা পরিচালনা করবো কে আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি এখন থাকবো না তাবক রাজেন্দ্র এই যুদ্ধের কাজগুলি পরিচালনা করতেন কোথায় কোন কবিলা কোন কবিলায় কাদেরকে পাঠাইতে হবে কোন শেষ শেষ আনলে আর কোথায় এরে পাঠাইতে হবে এই সব ইন্তজাম কার হাতে সরাসরি আবক রাজেন্দ্র হ্যাঁ। তো উনি যুদ্ধ করেছেন ওর রাষ্ট্র পরিচালনা করছেন এই সবগুলি যুদ্ধ কে করছেন আবু কে কোথায় যাবে কে কোথার থেকে আসছে কোথায় গেলে কোথায় যাবে বাস আড়াই বছরের ভিতরে সব কি করছে আবার ঠান্ডা সব সব মিটমাট করে রয়েছে আর আপনার মতো না বুঝলো তার বাচ্চারা কি করবে বুঝবে এই কাম করলে কোনো ফল হইতো না আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা করছেন যে মুরতাদ যখন হয়ে যায় তখন তোমরা জেহাদের পথে যাও ইয়া ইয়াল্লাযিনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি তোমাদের মধ্যে কেউ মুরতাদ হয়ে যায় ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু তখন আল্লাহ তাআলা এমন জাতি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওয়া আল্লাহ যখন তাদেরকে ভালোবাসে তো তারাও আল্লাহ কি কি করে ভালোবাসে ভালোবাসা কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হয় আল্লাহও ভালোবাসে আর তারাও আল্লাহ কি কি করে ভালোবাসে আগে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এরপরে তারা কি করে আল্লাহকে ভালোবাসে এখন আল্লাহর ভালোবাসার প্রকাশটা হয় কি আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন মুমিনদের ব্যাপারে তো সে জালিল রুহামা উবাইনাহুম নিজেদের মধ্যে দয়াবান পৃথিবীর এক প্রান্তে কোনো মুহমিনের উপর আঘাত হইলে সে মনে করে আঘাতটা হয়েছে কার গায়ে আমার গায়ে এটার জন্য সে দাঁড়ায় যায় আজিল্লাতিন আলাল মুমিনিনের অর্থ এটা আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন সব মুমিন একটা শরীরের মতো ইমানের নিষ্পদ যদি তোমার ভিতরে যদি ইমানের চেতনা ইমানের রক্ত প্রবাহিত থেকে থাকে তাহলে যেই কোনো মোমেনের উপর আঘাত লাগলে তোমার কষ্ট লাগবে অস্থির হয়ে যাবে তুমি আঘাত প্রতিহত হওয়ার আগ পর্যন্ত তুমি নিশ্চিন্তে কোথাও বসতে পারবে না যদি বসে গেলে তোমার সাথে সেই ইমানের কানেকশন তার নাই তার নাই মানে তোমার ভিতরে ইমানের রক্ত প্রবাহিত নেই সে তো মোমেন্ট ঠিক আছে তার উপর কাফের আঘাত করছে তো কিসের কারণে ইমানের কারণে ওমা না কামু মিনহুম ইল্লা আজিজিল হামিদ কাফেরে তার উপর আঘাত করছে সে আল্লাহর উপর ইমান রাখে এই কারণে এখন যদি তার আঘাতের কারণে তুমি কি যন্ত্রণায় কাতরাইতেছ না তুমি অস্থির না তাহলে বোঝা গেল তোমার ভিতরে ইমানের রক্ত কি নাই চালু নাই মরে গেছে তুমি অঙ্গ এটা কি হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হয় না এই প্যারালাইসিস হয়ে গেছে আছে দেহের মধ্যে মিল্লা দেখতে দেওয়া যায় দাড়ি টুপি পাগড়ি মুসলমান আসলে কি নাই ইসলামের কোন সৌর অনুভূতি তার ভিতরে নাই বেখবর এই আজিল্লাতিন আলাল মুমিনিন মুমেনদের ব্যাপারে সে কি হবে নমনীয় মুমেনদের ব্যাপারে সে জালিল আইজ্জাতিন আলাল কাফিরিন কাফেরদের ব্যাপারে কি হবে কঠোর আসিদ্দা কঠিন ওয়াগলুজ তাদের ব্যাপারে রুরতা দেখায় না কেমন রুরতা দেখাবে এমন অবস্থা হবে যে কাফেররা তারা দেখলে তুর হিবু নাবিহি আদু আল্লাহ আল্লাহ শত্রুরা সন্ত্রস্ত হয়ে থাকবে এই হবে তাদের রীতি যখন মূর্তা ধোয়া শুরু হবে কাফেরদের ব্যাপারে সে কঠোর হবে না কাফেরদেরকে আল্লাহ শত্রুদেরকে বন্ধু বানানোওয়ালা হবে সেই অবস্থায় না সেই অবস্থায় সে কঠোর হবে আর এই কঠোরতাটা আর মুমেনদের প্রতি দয়াটা তার প্রকাশ পাবে ইউজাহিদুনাফি সাবিলিল্লাহ সে আল্লাহর পথে জেহাদে যাবে কোথায় যাবে জেহাদে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতালাইম কোন জেহাদে নামাজের জেহাদে না না যে জেহাদের মধ্যে কি আছে মালামত আছে কাফেররা চিল্লায় সন্ত্রাসী কইয়া জঙ্গিবাদী কইয়া কাফেরদের দূষররাও চিল্লায় রেডি সে খারাপ ইসলামের মধ্যে নাই মারামারি রেডি মারামারি করে ওলায় খাফুনা লাউমাতা লাইম এই সমস্ত এই পেঁচা এই সমস্ত কিসের এই কুকুরের ঘেউ ঘেউ তারা কি করে না পরোয়া করে না লায়া খাফুনা ফিল্লাহি লায়া খাফুনা লৌমাতা লাইন তারা জেহাদ করে কোন জেহাদ যে জেহাদের মধ্যে মালামত থাকে কিন্তু তারা মালামতের কি করে না পরোয়া করে না কোন এক বাসে লেখা দিকেছি পুস্তকলা দিয়া লেখা নামাজ শ্রেষ্ঠ জেহাদ আমার মনে চাইছিল পাত্তর দিয়া আয়নাটা ভেঙ্গে মানে দিই কত বড় একটা তাহরিফ জঘন্য তাহরিফ না একটা ইসলামের নামাজ বলে কি শ্রেষ্ঠ জেহাদ আর নামাজ শ্রেষ্ঠ জেহাদ লিখছে অন্য দিকে তো নকশের জেহাদ বড় জেহাদ হ্যাঁ কি লিখছে নামাজ শ্রেষ্ঠ জেহাদ এটা তবলিগের বরকত কির বরকত কারণ এরা ওই এই মার্কা কি আস করে কারণ নামাজ পড়তে নষ্টের কষ্ট হয় আর নষ্টের জেহাদ বড় জেহাদ তাহলে নামাজ শ্রেষ্ঠ জেহাদ নামাজ কি কি হয়ে আছে না কি হয়ে আছে এদের জ ফজিলতের সব ফজিলতের বর্ণনার কিয়াসটা হইলো এটা কিয়াসটা হইলো কি এটা যেহেতু কি কইছে জেহাদের ব্যাপারে হাদিসে এই ফজিলত আসছে আর জেহাদ হইছে আল্লাহর রাস্তা আমরা যে কাম করতেছি এটাও কি আল্লাহর রাস্তা সুতরাং এটার জন্য কি এই ফজিলত এদের কিয়াসটা সব ক্ষেত্রে এটা জেহাদের ক্ষেত্রে কি এই ফজিলত আর জেহাদ কি আল্লাহ রাস্তা সুতরাং আমরা যে কাজ করতেছি এটা যেহেতু আল্লাহ রাস্তা এটার মধ্যে এই ফজিলত এটার আমি মেশাল দিই মেরকাতের মধ্যে একটা বেড়াত আছে ইদা কানা শামসু তলিয়াতান ফান্নাহারু মৌজুদুন আকাশে যদি সূর্য উদিত থাকে তাহলে দিন কি মৌজুদ তো এরপরে ও আর শামসু কি নাজমুম মিনান নজুমি সূর্য এটা কি তারকা সমূহের মধ্যে কি একটা তারা আর রাত্রের বেলায় আর নজুম ও তাহলে আতুন কি আছে তারকার সমূহ কি আছে উদিত আছে ফান্নাহারু মৌজুদুন দিন কি মৌজুদ কি গেছে আরে কি হয়ে গেছে রাত দিন হয়ে গেছে হ্যাঁ এই কি আছে রাত্র কি হয়ে গেছে দিন হয়ে গেছে এদের ইমন রাত্রে দিন ইসলামটারে কি করতেছে এরা শেষ করতেছে এর চেয়ে বড় দজল এর চেয়ে বড় প্রতারণা এর চেয়ে বড় ধোকা আর কি হইতে পারে তাহারিফ আর কি হইতে পারে তাহারিফ কিসকা নাম তাহরিফ কিসের নাম ইসলামের এত বড় অপব্যাখ্যার পরেও যদি তাহরিফ না হয় যেখানে স্পষ্ট একটা শরীয়তের বিষয় এটা থেকে মানুষদেরকে ব্যাপক হারে ফিরে রাখা হইতেছে ভিন্ন জিনিসে তাদেরকে কি করে দিয়া চালু দিয়া আর মানুষও ভাবতেছে যে এই ফজিলতটা আমরা ওখানে কি করতেছি পায়া যেতেছি এরপরে ইসলামের ক্ষতির আর কি লাগে ইসলামের ক্ষতির জন্য আর কি লাগে ও দুই চারজন নামাজ পড়াইতেছে রোজা করাইতেছে হে বুঝতেছে ইসলামের বড় খেদমত করে ফেলতেছে ইসলামের যে বিরোধিতা করতেছে সেটা জবাব দিব কি এটা কিন্তু আমাদের কাছে এই কথাগুলি কিন্তু আসলে কঠিন হয়ে যাইতেছে কিন্তু আসলে করুন বাস্তবতা কিন্তু এই বিষয়টাই ইসলামের নামে নামে এইভাবে তারা কি করে দিতেছে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই ফেলতেছে দাজ্জালের জমানা তো দজলগুলি কত ভাবে যে কিছু হয়ে গেছে দাজ্জালের আবির্ভাবের সময় ঘনাইয়া দিতেছে না ঘনায় গেছে এই জন্য দজলও মানুষ বুঝা শুরু করে দিয়েছে মানে দজলের দ্বারা আক্রান্ত হওয়া শুরু হয়ে গেছে দাজ্জাল আসলে কি হবে দাজ্জাল আসলে এই বিষয়টাই হবে যে দাজ্জাল রে মানবে যে দাজ্জাল রে কি করবে মানবে সে দিনের সব হুকুম ঠিক মতো পালন করতে পারবে শুধু কারে মানছে দাজ্জাল রে মানছে সে নামাজ পড়তে পারবে ঠিক মতে রোজা রাখতে পারবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে দান খয়রাত করতে পারবে মা বাপের খেদমত করতে পারবে সন্তানের হক আদায় করতে পারবে স্ত্রীর হক আদায় করতে পারবে মানে সব ধরনের নেকামলের রাস্তা তার জন্য কি খোলা শুধু কারে মানছে দাজ্জাল আরেক ব্যক্তি দাজ্জাল রে মানে নাই কারণ এখন তার অবস্থা কি হাদিসে তো এটাই আসছে যে তার অবস্থা কি তার জমিনের মধ্যে ফসল হবে না তার জন্তু জানোয়ারের মধ্যে দুধ থাকবে না গুস্ত থাকবে না তার ঘরের মধ্যে খাবার থাকবে না সে স্ত্রীর হক আদায় করতে পারবে না যখন এগুলি থাকবে না তো স্ত্রীর হক আদায় করতে পারবে সন্তানের পরিচর্যা করতে পারবে মা বাবার সেবা করতে পারবে দান খরচ করতে পারবে হজ করতে পারবে জাকাত দিতে পারবে এক দাঁত জাল না মানার কারণে শরীয়তের হাজারো হুকুম তার থেকে কি যাইতেছে ছুটতে যাইতেছে আর ও এক দাঁত জাল রেমান্য শুধু একটু ছুট্ট অপরাধ করছে হের দৃষ্টিতে আর শরীয়তের হাজারো বড় বড় হুকুম সে কি করতে পারতেছে পালন করতে পারতেছে বর্তমানে আমাদের লোকগুলির কি কি যে কাফের মোশাকরা মান্য নেই তাদের বিরুদ্ধে করে লাভ কি এই সমস্ত না নাফরমানের মান্য নেই এদের সাথে সমঝোতা করে ফেলি তাহলে তুই দিনের কাজগুলি আমি কি করতে পারতেছি পড়তে পারতেছি মাদ্রাসা ঠিক থাকতেছে আমার দাওয়ার ঠিক থাকতেছে আমার খানকা ঠিক থাকতেছে আমার ওয়াশ ঠিক থাকতেছে তুই এদের বিরোধিতা করে আমার এই সবগুলি নষ্ট করবো পাগলামি না এই দাঁত জ্বালা আসার পরে যেই হালতটা হবে সেই হালতের চর্চা বর্তমানেই চলতেছে এখন এই লোকগুলি গিয়ে একসময় তার জালে মেনে নেবে আর এখন যারা নাকি এই জিনিসগুলি তোয়াক্কা না করে আল্লাহর হুকুমের ওপর অটল থাকতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা দার্জালের সময় তাদের তো এখন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে করতে করতে তো শক্তি বেড়ে যেতেছে এই নষ্টের মোকাবেলা করতে করতে তাদের শক্তি বেড়ে যেতেছে দার্জালে আইসাও এদেরকে খপ করে ফেলতে পারবে না এই দার্জালের খপ্পর দেখে ওরা দার্জালে তুই দাজ্জাল তুই কি করবি কিছুই করতে পারবি না আম্বি আলিমসাল্লামের ঘোষণা এটাই ছিল তোদের যত কলা কৌশল আছে যত ধরনের অংশীদার আছে সবগুলো একত্রিত কর কি কর আর সবাই একত্রিত হয়ে আমার বিরুদ্ধে কি করো ষড়যন্ত্র প্রয়োগ করো ষড়যন্ত্র করো এরপরে যত কলা কৌশল ষড়যন্ত্র ষড়যন্ত্র আছে সবটি আমার উপর কি করো প্রয়োগ করো বাস্তবায়ন করো আমার উপর এটা তোমরা পরিচালনা করো ওলা তুম জিরুন আর আমার কি দিও না একটু অবকাশ দিও না তোমাদের থেকে একটু শিথিলতা একটু ঢিল এটা আমি চাই না একটু আমার কি দাও সুযোগ দাও আমি এটাও চাই না এটা ছিল নবীদের কথা যে কোনো ধরনের অবকাশ তোমাদের থেকে আমরা কি করি না চাই না আর আমরা এই আল্লাহর শত্রুগুলির কাছে ধর্ণা দিতেছি যে তোমরা একটু সুযোগ দাও আমি নামাজ পড়ি একটু সুযোগ দাও তোমার পায়ের কাছে একটা সুবিধা দেন আম্বি আলহিমসাল্লাহাম এটার পরোয়া করেন যে তার বন্ধুদেরকে ভীত সন্ত্রস্ত বানায় ফেলে ভীত সন্ত্রস্ত করে ওদেরকে ভয় করো না ভয় করো কারে আমাকে তো যে নাকি কাফের মুশ্রিকদের ভয়ে আল্লাহ পাকের দিনের হুকুম ছেড়ে দিচ্ছে সে আসলে শয়তানের বন্ধু হয়েই গেছে তার বন্ধুদেরকে ভয় দেখায় যে ভয় পায়া গেল সে সরাসরি শয়তানের বন্ধু হয়ে গেল না আর ইমানদারদের হালত কি আল্লাহ কল আল্লাহমুন্নাস অন্যান্য লোকেরা বলে তোদের বিরুদ্ধে তো সারা পৃথিবী ঐক্যবদ্ধ হয়েছে ওদেরকে ভয় করো ওদেরকে ভয় করে নিজেদের অবস্থান সারো এখন আর জেহাদ জেহাদ করো না এখন ধরো নর্মাল আমলগুলি যেগুলি কাফেররা কি করে পছন্দ করে যেগুলির উপর আঘাত করে না ইমানা এই কথা তাদেরকে বললে এই বুঝ তাদেরকে দিলে তাদের ইমান কি হয়ে যায় আরো বাইরা যায় তারা কি বলে যে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি উৎকৃষ্ট কর্মবিধায়ক এই সমস্তগুলি লাগবো না আমাদের এইগুলির ভয় দেখায় আমরা আল আহজাবা মুমিনরা যখন কি দেখলো এই বিভিন্ন বাহিনীগুলিরে দেখলো সারা পৃথিবীর গোষ্ঠীরে দেখলো জাতিসংঘরে দেখলো ফাতিসংঘরে দেখলো সারা পৃথিবীর আমেরিকা দেখলো রাশিয়া দেখলো তাদের বিরুদ্ধে আসছে সারা পৃথিবী একসাথে আসলো নেটো আসলো নাতি আসলো কি হইলো এটা যখন দেখলো কি গেছে ঘাবড়ায় গেছে এটা হলো সেটা যেটা ওয়াদা আল্লাহ আমাদের জন্য করেছেন যে আসবে তোমাদের সামনে এই ঝড় ঝাপটা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে মাল সম্পদের মধ্যে তোমাদের জানের মধ্যে এদের থেকে অনেক কষ্টদায়ক কথা তোমাদেরকে শুনতে হবে সন্ত্রাসী বলবে আর কি কি বলবে জঙ্গি বলবে জঙ্গিবাদী বলবে কি কি বলবে বিক্র বিকৃত কি মস্তিষ্ক বলবে যা এগুলো তারা বলবে আজান কাসির বালা ইন যদি তোমরা সবর করো আর তাকে অবলম্বন করো তা আল্লাহর পক্ষ থেকে সাহায্য এই কাফেরদেরকে কাফেরদের পক্ষ থেকে এই ধরনের ধমকি হুমকি ঝামেলা এই ধরনের বাবিঘ্নতা এগুলি আসবে যেহেতু মুমেনদের জন্য আল্লাহ ওয়াদা এইগুলি আসবে মুমেনরা যখন দেখে তখন কি বলে যে আল্লাহ যে জিনিসটার ওয়াদা করছিলেন সেগুলি তো এইগুলি জাদাহুম ইল্লা ইমানাও এই অবস্থায় তাদের ইমান আর সমর্পণ আরো কি হয় বেড়ে যায় আল্লাহর দিকে আরো দাবিত হয়ে যায় এবার বলে যে একটা হুকুম আল্লাহ সারবো না এতদিন তো একটু শিথিলতা শিথিলতা ছিল এবার রোদ্দুর শিথিলতাও কি নেই এতটুকু শিথিলতা এবার নেই যা এই তাদের ইমান আর তাসলিম আরো কি হয়ে যায় বাইরা যায় না হুকুম ছাইরা দেয় আরো হুকুমের মধ্যে দৃঢ় হয় এখন আরো বেশি করা হয় এতদিন তো কিছু অবহেলা ছিল কিছু অবহেলা ছিল কাফেরদের এই বিপদের সময়ের মধ্যে তাদের এই দৃঢ়তা আরো ভারী সমা ওয়াহানুল ইমা সবাহমফি সদিল্লা ওয়ামা জফু ওয়ামা আল্লাহর পথে যে মুসিবত গুলো তাদের আসে এই কারণে তারা না সাহস হারায় না দুর্বলতা দেখা না নতি স্বীকার করে কাফের সামনে কোনো নতি স্বীকার করে না কিন্তু এখন আমাদেরকে ওয়াজ করা হয় যে নতি স্বীকার করে লও এত উগ্রবাদী হয় না এত কট্টরপন্থী হয় না ইসলামের পরিপূর্ণ অনুসরণটা এটার নাম হইল বর্তমানে এই দাজ্জালের যুগে কট্টরপন্থা দাজ্জালের যুগে এটার নাম হলো কি উগ্রবাদিতা দাজ্জালের যুগে এটার নাম হলো কি মৌলবাদিতা ইসলামের সঠিক অনুসরণটার নাম এখন কট্টরপন্থা সঠিক অনুসরণটার নাম হয়েছে উগ্রবাদিতা সঠিক অনুসরণটার নাম হয়েছে এখন তাদের কাছে কি মৌলবাদিতা আসলে যারা সঠিক অনুসরণ করতেছে এরা উগ্রবাদী এরা মৌলবাদী এরা কট্টরপন্থী তো এখন এই সঠিক অনুসরণটাকেই তারা এই নাম দিয়ে দিয়েছে তারা তাদের কুফুরির জন্য যেই পরিমাণ কঠোর যেই পরিমাণ তারা সীমালঙ্ঘনকারী যেই পরিমাণ তারা কি উগ্র মুসলমানরা কি সেই পর্যায়ের তারা কি আল্লাহ জেহাদের পথে গিয়েও আল্লাহর রীতিনীতি হুকুম হাকাম বিধি বিধানের তোয়াক্কা করে না না করে না এখানেও তারা এই বিধি বিধানের তোয়াক্কা করে আল্লাহ পাখের নিয়ম নীতিকে কি করে মানে এরা উগ্র না প্রকৃত উগ্র হইল যারা এদেরকে উগ্র কি করতেছে গালি দিতেছে তারাই তারা কুফুরির জন্য আল্লাহ পাকের নাজেল করা বিধান যারা মানতে চাইতেছে ওদের বিরোধিতার জন্য নিজেদের সব শক্তি ব্যয় করতেছে তো উগ্র ওরা না এরা যারা আল্লাহর বিধান মানতেছে কঠিনভাবে এরা উগ্র উগ্র না আর যারা নিজেদের কুফুরি বিধানকে প্রতিষ্ঠা করতেছে সম্পূর্ণ শক্তি ব্যয় করা বোমা মাইরা তারপরে গুলা নিক্ষেপ কইরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কইরা এটম সাইরা ওরা কি না ওরা হইল সারা পৃথিবীর কিবাদী শান্তিবাদী বস্তির পর বস্তি গ্রামের পর গ্রাম নারী শিশু বৃদ্ধ সমানে ঝালাইয়া দিতেছে ধ্বংস করে দিতেছে তারা কি না লাখ লাখ দমরে যারা কি করে দিল শেষ করে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৃতীয় আরে প্রথম বিশ্বযুদ্ধে কয় কোটি মানুষ শিখিয়ে গিয়ে দিছে শেষ করে দিছে ওরা কি হয় নাই উগ্র হয় নাই জঙ্গিবাদী হয় নাই হ্যাঁ ইসলামের মধ্যে মুসলমানদের যুদ্ধে কয় লাখ শহীদ দিছি সারা ইসলামের ইতিহাসে তো কয় লাখ শহীদ আপনি বলেন বা কাফের মাসে মুসলমানরা কয় লাখ পুরো ইসলামের ইতিহাসে বলেন ইসলাম হয়ে গেছে জঙ্গি ধর্ম পুরা রসুল জমানায় পুরা সব সাতাইশটা যুদ্ধে এরপরে আরো আশিটার মতো যুদ্ধে কত এক হাজারের মাত্র কিছু উপরে কি হয়েছে দুই পক্ষ থেকে নিহত হয়েছে মুসলমান নিহত হয়েছে কত দুইশো উনষাট জন আর কাফের নিহত হয়েছে সাতশো উনষাট জন পুরা রসুল ইসলামের এই পুরা যুদ্ধের জীবনের মধ্যে এরপরও ইসলামের ইতিহাসের মধ্যে সারা জীবন যা যা যুদ্ধ হয়েছে দেখেন কয়লা গিয়া পৌঁছে আর শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধে কয়লা হয়েছে এদিকে মুসলমানরা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বিশ্বযুদ্ধ তারপর ইসলাম হয়েছে কি ইসলাম হয়েছে জঙ্গিবাদী সাম্রাজ্যবাদী ধর্ম আর একটা শান্তির ধর্ম এখন সেই বুলিগুলি মুসলমানদের মাথার ভিতরে ঢোকাই দিছে ওরা ইঞ্জেকশন দিয়ে ঢোকাই দিছে কিছু তাদের গুলাম নামে মুসলমানদের মাথার ভিতরে মোরতাদের ভিতরে তো ওরা যেই পরিমাণ ক্ষতিটা মুসলমানদের করতে না পারতেছে দূরে থেকে ওদেরকে শত্রু হিসাবে জানা আছে একটা বাহ্যিক সেই ক্ষতিটা তারা করতে পারতেছে কাদেরকে দিয়া এই সমস্ত মোরতাদদেরকে দিয়া ইংরেজরাও যে সময় যে সময় এই দেশ শাসন করছে সে সময় একটা সরিয়া আদালত কি ছিল বা শরীমা মাসালা ক্ষেত্রে সঠিক যুক্তিতর্ক দিলে তারাও একটা শরীর হেসালা দিতে কি ছিল বাধ্য ছিল এমন একটা বাধ্যবাধকতা তাদেরও কি ছিল এখনো ভারতের মধ্যে একটা শরী আদালত নামে একটা কি আছে আদালত আছে যেটা নাকি সরাসরি হিন্দুরা রাজত্ব কিন্তু এই মুরতাদদের অধীনে এতটুকু সুযোগ নেই মুরতাদ আসলি কাফের চেয়ে যে বেশি জন এটার বাস্তব নমুনাও দেখেন এটা যে আসলি কাফেরদের অধীনে থেকে কিছু কিছু ইসলামী সুযোগ কি পাওয়া যায় বেশি পাওয়া যায় কিন্তু মুরতাদ কাফেরদের মোকাবেলায় এতটুকু সুযোগ পাওয়া যায় মুরতাদ কাফেরদের হালত হয়েছে না না আমেরিকাতে গিয়া দুই চারজন বৈশা তবলিক করেন কথাবার্তা বলেন যে কোনোখানে আপনি বললে আপনার জঙ্গি হিসেবে ধরাই দিত না আর একটা যাচাই বাছাই করবে আসলে জঙ্গি কিনা আসলে যে হাদি তৎপরতার সাথে জড়িত কিনা এখানে আপনার ইয়াও লাগতো না শুধু সন্দেহ নিয়ে ধরে নিয়ে কি করবো বন্দি করে থিয়া দিব রিমান্ডে দিব তার শাস্তি দিব এরপরে পয়সা দিয়ে সিটতে আইবেন আর নাইলে যেমনি সিটতে আইবেন সারা জীবন জামিন লিয়া করুন লাগবে দেখে হ্যাঁ, সন্দেহযুক্তভাবে একবার জঙ্গি হিসাবে কি ছিল গ্রেফতার হয়েছিল আগামীতে যে আবার দু একবার গ্রেফতার হয় তাহলে এটা জঙ্গি হিসাবে প্রমাণিত এখানে হালত হয়েছে এটা ওখানে একশো তারপরও কাফের রাষ্ট্র হিসেবেও কি আছে কিছু নাচলি কাফের সেখানে কিছু মানবতা তারপরে কি আছে যতটুকুই হোক কিছু মানবতার কি আছে একটা তোয়াক্কা আছে কিন্তু এখানে এই মানবতার তোয়াক্কা দেওয়া নাই আসলি কাফের সে মুরতাদ কাফের যে বেশি খারাপ এটার বাস্তব নমুনাও দেখেন এমন এদের অধীনে এদের জেলখানাগুলির মধ্যে এদের রিমানখানাগুলির মধ্যে কোনো মানবতা টানবতা কি বলতে কিচ্ছু নেই ওখানেও মানবতা নাই কিন্তু না থাকলেও মানবতার জন্য একটা চিৎকার হইলেও কি আছে যে ওরা মানবতা রক্ষা করেন এখন এই চিৎকার তো নাই যে মানবতা রক্ষা করেন মানবতা কি আবার ই কোন ইয়া লিয়ে আইসুস আজগুলি আঙ্কাল লিয়ে আইসুস ওখানে কমপক্ষে এই একটা কি আছে চিৎকার আছে মানবতা তো রক্ষা করে না ওরাও কিন্তু একটা চিৎকার আছে যে রক্ষা হচ্ছে না কাজটা ভালো হচ্ছে না আর এখানে কাজটা ভালো হচ্ছে না এই কথাটাও বলার তো নেই কোনো অধিকার মানবতাও আর কি এত বন্দি বন্দি এত জঙ্গি জঙ্গি জঙ্গির লোকে কোনো মানবতা আছে প্রশ্নই নেই এখানে না হ্যাঁ না সেখানে সরাসরি আমল বাতিল হয়ে যায় না সেখানে আশঙ্কা আছে যে কি হয়ে যাবে সেটা বলে না যে আমল বাতিল হয়ে গেছে আশঙ্কা আছে যে পরবর্তীতে কি হয়ে যাবে আমল বাতিল হয়ে যাবে জি আয়াতটা বলেন সেখানে যে তোমাদের হইতে পারে যে যদি আওয়াজ কি করো উচ্চ করো যে আমল কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে ওটার ব্যাখ্যা দেখেন এটাই যে মারিফুল কোরআন মধ্যে গিয়া দেখেন যে হাবতে মাল ওখানে ওইটা লিখছে যে হাবতে আমল তো হয় ইমান নষ্ট হয়ে যাওয়ার কারণে আওয়াজ উচ্চ করলে ইমান নষ্ট তো হয় না হফতে আমলের কথা ওখানে কিভাবে ঘোষণা দিল তো ওখানে ব্যাখ্যা লিখছে এটা যে আওয়াজ উচ্চ করার এই অপরাধে বেয়াদবির কারণে পরবর্তীতে এরপর ওই লাতা সরুন দিয়া ইস্তেদাল করছেন যে তার হবে না কিন্তু আমল হবে তার অলক্ষে মানে তার কল্পনার বাইরে কারণ এখন তো করছে ছোট্ট একটা কাজ এটার দ্বারা হপ্তে আমল হয়েছে না কিন্তু এটার ভোগান্তিতে সাইয়া সইয়ারে কি করে তাই না এটার ভোগান্তিতে একসময় সে ইমান থেকে কি হয়ে যাবে বেরিয়ে যাবে সে আর ইমানতে যে বেরিয়ে গেল কিসের কারণে ইমান থেকে বেরিয়ে গেছে ইমান থেকে বেরিয়েছে পূর্ববর্তী আর একটা কাজ উচিলা বনছে কিন্তু ইমানতে বেরিয়েছে কিন্তু পরে ইমানতে বেরোনের কাজটা পাওয়া গেছে কি পরে কিন্তু এই কাজটার উচিলা হয়েছে কি অনেক আগে এই জন্য বলছে তুমি ইমান থেকে বের হয়ে যাবা এমন কাজ পাওয়া যাবে যেটা দিয়ে তুমি ইমান থেকে কি হয়ে যাবে বের হয়ে যাবে অথচ তোমার কি থাকবে না উপলব্ধি থাকবে না টের পাবে না তাহলে হাদাতে আমল যে ইমান নষ্টের জন্য এটা ওখানেও কি স্বীকৃত সেখানেও হাতে আমলটা কিসের জন্যই কাফের হয়ে যাওয়ার জন্য ইমানটা হারায়া ফেলার জন্যই সেখানে হাতে আমলটা অন্য অর্থে না বুঝছেন বিষয়টা হম এখানে নগদই হপ্তে আমল হবে এটা না বরং পরবর্তীতে কি হয়ে যাবে এইটা হপ্তে আমলের জন্য কি হয়ে যাবে কারণ হয়ে যাবে হপ্তে আমলটা এটা কি কুহুরি হপ্তে আমল যেটা দেওয়া হয় সেটা কি কুহুরি বাকি ওখানে এখনই হপ্তে আমল হবে এটা কি করা নাই বলা নাই তোমার অলক্ষে কোনো এক সময় এটা হপ্তে আমলের কি হয়ে যাবে কারণ হয়ে যাবে এই আওয়াজটাকে উচ্চ করা তো সরাসরি আওয়াজটাকে উচ্চ করাকে কি বলা হয় নাই মানে হবতে আমলের কি বলা হয় নাই সবব বলা হয়নি বাকি হবতে আমল এই হবে যেই কারণে সে কারণটা কি বলবে এটা বনবে এটা হবে আমল হবে যেই কারণে সেই কারণ হবে কোনটা আর হুকুম এক আরে বাইদের আর করিবের হুকুম কি এক না করিবের হুকুম এক স্বভাবে বাইদের হুকুম এক তাহলে এই জন্য কাজাহারি বাজিকুম বাজা এটা হলো কি হাবতে আমলের জন্য স্বভাবে বাই এটার কারণে গিয়া হপ্তে আমল হবে যে কারণের দ্বারা সেই কারণটা কিভাবে প্রকাশ পাবে পরে ইমান হারা হবে সেই হপ্তে আমলের কারণ দ্বারা হপ্তে আমলের যেটা আছে সেটা যে হ্যাঁ, নামাজ পড়ে না নামাজ পড়তে মধ্যে দিলে আমাদের সারা এদের মধ্যে তো এরকম অনেক অনেক এদের তাহারিক ক্ষতি যদি দূর করতে সেই ক্ষতিটাকে তো ক্ষতি হিসেবে বলতে হবে উপকার যেটা করতে যদি কেউ উপকারটা কি করতে পারে নিতে পারে সেই ক্ষতিটার থেকে বাইচা তেলে উপকারটা গ্রহণ করবে বাকি তাদের এই যে সুরতে তাহারিক চলতেছে এইটা যদি না থাকে এই সুরতটা যদি না থাকে ইসলামের কোনো ক্ষতি হবে না এই সুরতটা এটা কে করে কারণে সাহাবাহিক গ্রহণ করেনি সুতরাং এই সুরতটা যদি রহিত হয়ে যায় তাহলে এটার জন্য ইসলামের কোনো কি হয়ে গেল ক্ষতি হয়ে গেল বিষয়টা এমন না সুরতটার সাথে যদি কি মানে ইসলামের ক্ষতিকারক অনেক জিনিস যুক্ত হয়ে যায় সুরতটা ইসলামের জন্য সাময়িক উপকারী সাব্যস্ত হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরতটার সাথে এমন এমন কিছু ক্ষতিকর জিনিস সাব্যস্ত হয়ে গেছে যে এটার দরদটা নফার তৈরি দিকে গেছে গালেব হয়ে গেছে তখন এই সুরত সহ সবটাই কি যাবে সুরত সহ এই সবটাই কি যাবে বাদ যাবে যতক্ষণ পর্যন্ত তার নফাটা গালে ছিল ধরার চেয়ে ততক্ষণ পর্যন্ত হয়তো এটার একটা কি থাকতে পারে গ্রহণযোগ্যতা বা এটার একটা অনুমোদন থাকতে পারে কিন্তু যখন এটার জ্বরর গালে ভয়া যাবে নফার চেয়ে তখন এই সুরতের আর কি থাকবে না কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই সুরতটা গুণা হয়ে যাবে তখন আর যদি শরীয়তের মানসুস কোনো সুরত হয় তার সাথে যদি কোনো আওয়ারের লাহেক হয় এই সুরতটা কখনো বাদ যাবে না সুরতটা কি যাবে যদি তার সাথে কিছু আওয়ারের লাহেক হয় যথাসব আওয়ারের গুলিকে দূর করার করতে থাকতে সুরতটা আদায় করতে শিখতে বুঝেছেন কারণ সেই সুরতটাও একটা দিন সেই সুরতটাও একটা কি দিন সুতরাং ওই দিনের অংশটারে আর ভাত দিতে পারবে না কারণ আওয়ারের কারণে আওয়ারের দ্বারা যথাসম্ভব দূর করবে তারপরে সুরতটাকে কি রাখবে ঠিক রাখবে জেহাদ ইসলাম প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য বদিনী দূর করার জন্য এটা একটা কি মানসুস সুরত এই সুরতের সাথে যদি কোনো আমার লাহা করে মদ খুঁড়ে জেহাদ করে ফাঁসেকে জেহাদ করে ফাজেরে জেহাদ করে জেহাদ করতে গিয়া অনেক উল্টাপাল্টা কাজও কি করে এই জন্য জেহাদ বাতিল হয়ে যাবে না জেহাদ কি যাবে না বাতিল এইটা করতে থাকতে হবে করতে থাকতে হবে আমার গুলিকে সম্ভব কি রাখতে হবে দূর করতে থাকতে হবে নামাজ এটা ইসলামের একটা কি হুকুম এই হুকুম বাদ দেওয়া যাবে না এটার মধ্যে বিভিন্ন আওয়ারেজ কি হওয়ার কারণে লাগানো মসজিদের মধ্যে কি আর মসজিদের আশেপাশে গান বাজনা মসজিদের মধ্যে কি করছে আলোক সজ্জা করে থুয়ে দিছে এই মসজিদের মধ্যে প্রত্যেক সপ্তাহ মিলাদ হয় বেদত কাম হয় বিভিন্ন এই জন্য মসজিদ আর কি করবো না মসজিদটা বাদ নামাজ পড়া বাদ এটা নামাজের মধ্যে গেলেই দেখি মুসল্লির মধ্যে শতকরা আশিটা হইল সুৎকুর শতকরা পঞ্চাশটা কি গোসকুর শতকরা নব্বইটা হইল বেফরদা চলইয়া এর লোক মিললে নামাজ পড়বো আমি জামাত করবো জামাত কি করতে হবে নামাজ পড়তে হবে সুরত ধরে রাখতে হবে সেইগুলিতে কমানো যায় কমানো গেলেও না করলে এটা সব শব্দ থাকতে হবে তো শরীয়তের মানসুস কোনো সুরতে এটাতে বাদ দেওয়া যাবে না কারণ এটা শরীয়তের অংশ আর এই যে মুখতারা সুরত এটা কোনো শরীয়তের অংশ হয়ে যায়নি এই মুখতারা সুরতটা সাময়িক এটা ইসলামের জন্য একটা উপকারী কি হয়েছিল সাব্যস্ত হয়েছিল যখন তার মধ্যে আওয়ারেজ আইসা গেছে এমন যে আওয়ারেজের দ্বারা শরীয়তের বিষয়গুলির ক্ষতি হইতে আছে তখন এটা বাদ যাবে <coughs> এখন দেখেন যদি গালাবা হয়ে গিয়া থাকে তাহলে এটাতে বাদ যাবে আর গালাবা যদি কেউ যদি মনে করে যে গালাবা হয় নাই তাহলে সে এটাকে ধরে রাখবে কিন্তু আমরা তো দেখতেছি যে গালাবা হয়ে গেছে